আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন নবীনা ও ইমামিনা ও কঈদিনা ও কুদওয়তিনা মুহাম্মদিন আলাইহি وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে আর বিদেশে পৃথিবীর যে প্রান্ত থেকে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আমরা প্রত্যেকে আপনাদের সবাইকে আমাদের হৃদয়ের গভীর প্রদেশ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বন্ধুগণ আল্লাহ সুফান আমাদেরকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন আর হা আমাদের জন্মের জন্য তিনি একটি সুরক্ষিত কুটুরিতে আমাদেরকে বাড়িয়ে তুলেছেন আর এই সুরক্ষিত কুটুরিটি আকাশের কোথাও নেই জমিনের মধ্যে প্রতীত নেই বরং আরেকজন মানুষের শরীরের মধ্যে আর আমাদের জন্ম নেয়ার এই সুরক্ষিত কুঠুরি বা কোরআন আল করিমের ভাষায় সুরক্ষিত কুঠুরি বা যা রেহেম তা হলো একজন নারীর মধ্যে আর যে নারীর রেহেমে আমরা বড় হয়েছি বেড়ে উঠেছি আর রেহেম থেকে পৃথিবীতে প্রসব হয়ে আজকে এর দূর হয়েছি ওই নারী তার নাম মা আর হা ওই মায়ের গর্বে আমাদের জন্ম নেয়ার জন্যে বাবা তারও অবদান রয়েছে কারণ বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু থেকেই আমাদের এই পৃথিবীতে জন্ম নেয়া বেড়ে ওঠা বন্ধু মায়ের রেহেমের মধ্যে মায়ের রক্ত চুষে চুষে আমরা বড় হয়েছি আমাদের দেহ মায়ের রক্ত মা একটি জীবিত সত্তা রেহেমের মধ্যে আরেকটি জীবিত সত্তাকে বহন করেছে ওর আহনাল করিমের ভাষায় জীবনের ঝুঁকি নিয়ে গর্ভধারণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করেছে তিরিশটি মাস পর্যন্ত কুলে আর কাকে বহন করেছে হা জীবনের জন্যে জন্মের জন্যে আল্লাহ সুফান আমাদের যে মাকে ব্যবহার করলেন ওই মায়ের সাথে আর হা মায়ের তত্ত্বাবধান করেছেন নির্বাহ করেছেন খরচ ওই বাবা মা আর বাবার প্রতি ভালো ব্যবহার করলে কি উপকার হয় কি পাওয়া যায় দুনিয়ায় কি পাওয়া যাবে আখেরাতে আমরা এই প্রসঙ্গটি আজকে আলোচনা করার চেষ্টা করব এই কজন মিলে আপনাদের সকলের সাথে আমরা যে কয়জন আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আলোচনা করতে চাই আসুন না পরিচিত হই আমার ডানে শেখ ইউসুফ আব্দুল মজিদ তারপর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তারপর শেখ শহীদুল্লাহ খান মাদানি আর আমি আপনাদের ছোট্ট ভাই শাহ অলিউল্লাহ বন্ধুগণ মা আর বাবার প্রতি ভালো ব্যবহার করলে কি লাভ হয় মায়ের প্রতি এহসান করলে কি লাভ হয় এই প্রসঙ্গগুলো আমরা আজকে খুলে খুলে জানার চেষ্টা করব যাতে নিজের কল্যাণে নিজের স্বার্থে নিজের প্রয়োজনেই মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি আমি প্রথম শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব আপনার কাছে জানতে চাই মা বাবার সাথে ভালো ব্যবহার মায়ের প্রতি এহসান এর বাস্তব উপকারিতা কি কি একটু বলুন অবিলওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি ভালো ব্যবহার করা এটা একদিকে আমাদের নৈতিক দায়িত্ব অন্যদিকে আমরা ভালো ব্যবহারের মাধ্যমে মহান রবুল আলমিনের সান্নিধ্য নৈকট্য আমরা লাভ করতে পারি সন্তুষ্টি অর্জন সন্তুষ্টি অর্জন করতে পারি এ ব্যাপারে আমরা পূর্বেও অনেক আলোচনা করেছি যেরকম মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে পরে এটাকে বলা হয়েছে কেয়ামতের পূর্ব লক্ষণ এবং বুখারি শরীফের যে হাদিস যে মৃত্যুর সন্ধিক্ষণে যখন বাঁচার কোনো পথ ছিল না আমাদের মৌলানা আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি পূর্বেও এইটা বর্ণনা করেছেন যে এমন কঠিন পরিস্থিতি যে তিন বন্ধু বেরিয়েছেন এবং আকাশের বৃষ্টি দেখে আকাশের ঝড় আর ঝড় আর তুফান দেখে তারা গুহায় প্রবেশ করে বাঁচার জন্য তারা সেখানে গিয়েছিলেন কিন্তু আসলে সেটা তাদের জন্য মৃত্যু গুহায় পর্যবসিত হলো তখন যখন উপর থেকে বাতাসে আবার আর একটা বড় ধরনের এত বড় পাথর টুকরো নিক্ষিপ্ত হলো গুহার মুখটা বন্ধ করে দিল এই তিনজনের ক্ষমতা কেন আরো দশজন মিলেও ওটাকে সরানো সম্ভব নয় এবং কোনো যোগাযোগ পাথর সেই উষর ধূসর মরুভূমি যে পাহাড় এলাকা সেখানে কোনো জনমানব শূন্য কোনো মানুষও নেই তো ওই সময় তিনজনের মাঝে পরামর্শ হলো যে একটাই উস্কুরু আমিল তোমা তোমরা তোমাদের সকলের জীবনে একটা পূর্ণ কর্ম স্মরণ করে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করো অত্যন্ত তাদের এই সিদ্ধান্তটা এত সুন্দর ছিল যে এই সময় বাঁচবার আর কোনো পথ নেই এখন আমল বোঝা যাচ্ছে হাদিসের মাধ্যমে যে ন্যাক আমল সেটা শুধু আখেরাতেই সুফল বয়ে আনবে তা নয় দুনিয়াতেও সেটা সুফল বয়ে আনে তো প্রথম যিনি আল্লাহর দরবার দোয়া করেছিলেন আল্লাহ ইন্নাহ আলাইহিম যে আমার মা বাবা ছিলেন আমি মেষ চড়াতাম গরু বকরি চড়াতাম এবং সেখান থেকে দুধ সংগ্রহ করে আমার বাবা মাকে আগে পান করাতাম তারপর আমার সন্তানদেরকে দিতাম ও না আবিয়া একদিনের ঘটনা ঘাস খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেছি দূরে চলে যাওয়ার পর আস্তে আস্তে আমার যখন আসছি ফালাম আত ইল্লা কাদাম সেইতু যখন ফিরছি তখন রাত্র অনেক হয়ে গেছে এখন আমি দুধ তো সংগ্রহ করেছি করার পর দুধ নিয়ে যখন বাবা মার কাছে যাই ফজাত হুমা কাদ নামা তারা ঘুমিয়ে পড়েছে ফাকুম তো এন্দার ও সিহিমা আমি ফাকারি তোয়ান কে জাহুমা ওয়ান আসকে বানিয়া কাবলা আবাইয়া তখন আমি তাদের শিওরে দাঁড়িয়ে আমি চিন্তা করেছি কি করি জাগাবো সেটাও তাদের জন্য কষ্টকর আর তাদেরকে দুধ পান না করিয়ে সন্তানদেরকে দেব এটাও তো আমার আমার নীতি বিরুদ্ধ কাজ বাবা মার প্রতি যে শ্রদ্ধাবোধ যে সম্মান এবং তাদের জন্য তার যে চেষ্টা এবং তাদেরকে খুশি করবা তাদেরকে সেবা দেওয়ার যে তার ভিতরে যে প্রেরণা কাজে তিনি সেটাও করতে পারেন না অথচ সন্তানরা তিনি বলেন যে সন্তানরা আমার পদপ্রান্তে তারা লুটিয়ে পড়ছে কান্না করছে ক্ষুধা ক্ষুধার যন্ত্রণা তারা কান্না করতেছে তো এই পরিস্থিতিতে তিনি পরে বলেন যে রব্বুল আলমিন ফালাম আজাল কাদা আলী হাত্তা তোলা আল ফাজরু এইভাবে আমার হ্যাঁ, ফজর হয়ে যায় তারপর মা বাবা জেগেছেন সকালবেলা সবাই জাগেন মা বাবা জাগছেন মা বাবাকে দুধ পান করিয়ে তারপরে সন্তানদেরকে দিয়েছেন তিনি এই আমলটুকু আল্লাহর দরবারে এইটা আমলের পুঁজি নিয়ে আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন আল্লাহ ইন কুন্ত আলম ইন ফালতু আলিকা ইবতিগা মারদাতিকা ফাফরজ আন্না হাদিহি الصخره লিবদাগায় ওয়াজহেকা আয় আল্লাহ যদি আপনি জানেন যে আপনার সন্তুষ্টি অর্জনে আমি এই কাজটি করে থাকি এই কাজের বরকতে আজকে পাথরটা আপনি পাথরটা সরিয়ে সরিয়ে দিন দিন। তো এটা বাস্তব প্রমাণিত হয়ে গেল যে পাথর যে সরিয়ে পাথরটা আল্লাহ তালা এই দোয়ার বরকতে আল্লাহ পাক সরিয়ে দিলেন। পাথরটা সরিয়ে দিলেন কিছু কিন্তু পূর্ণ নয় তারপর আরো দুজন ছিলেন তারাও তারা নিজেদের আরেকটা নেক তার জন্য আমল। দোয়া করলেন যে তা আমার মনে হয় সে- হাদিসটা অনেক দীর্ঘ অনেকেই জি, জানেন তো আমি যেটা বলতেছিলাম যে মা বাবার সেবা এবং খেদমত সেই খেদমতের মাধ্যমে দোয়া করে তারা একটা মৃত্যু সন্ধিক্ষণে একটা কঠিন অবস্থান থেকে ফিরে তারা নাজাদ পেয়ে গেলেন দর্শক সুপ্রিয় দর্শক আসলে মায়ের প্রতি ভালো ব্যবহার বাবার প্রতি সদাচারণ মা বাবার সাথে ব্যক্তির এহসান এটা ব্যক্তিকে দুনিয়ায় অনেক কল্যাণের নিশ্চয়তা দেয় পরকালে তো জান্নাত বর্ণনাতীত সত্য শুধু তাই না বন্ধু যদি কেউ দুর্ব্যবহার করে কেয়ামত তার উপরে কায়েম হয় কোরআন এবং সুন্নাতে মহাধ্বংসকে বোঝানোর জন্য দুটি শব্দ ব্যবহার করা হয়েছে একটি হলো কেয়ামা আর একটি হলো সা তো মহাদিসিন কেরাম মুফাসিন কেরাম বলেন কেয়ামা এবং সা দুইটি অর্থে ব্যবহৃত হয়েছে একটি হলো সত্যিই সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকাশ আর জমিন চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে এটা তো সত্য আমরা বিশ্বাস করি কিন্তু হ্যাঁ এর আগেও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে আর এই বিপর্যয়ের অন্যতম একটি বড় লক্ষণ হলো মা বাবার সাথে দুর্ব্যবহার যে সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করে তার উপরে মহা বিপর্যয় নিপতিত হয় জি এবার যদি শেখ শহীদুল্লাহ খান সাহেব আপনি একটু আমাদেরকে বলেন আমাদের দর্শক শ্রোতাদের বলেন যে আসলে মা বাবার সাথে ভালো ব্যবহার করলে কি লাভ হয় আর ভালো ব্যবহার না করলে বিশেষ করে মায়ের সাথে দুর্ব্যবহার করলে কি পরিণতি হয় আল্লাহ সুবাহানা হুয়া তালার পরেই যাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি মানুষকে সেটাই হলো মা বাবাকে ততএব এটা প্রমাণ করে দিচ্ছে যে ইসলাম নারী বা নারী যদি মা হয়ে থাকে বা নারী যখন মা এর পর্যায়ে যাবে তাকে কতটুকু ইসলাম মর্যাদা দিয়েছে কতটুকু ইসলাম সম্মান দিয়েছে আমরা যদি একটু স্মরণ করে দেখি ইসলাম আসার পূর্বের সময়ের কথা যখন এমন অবস্থা ছিল যে সময়ে মা বলতে নারীর কোনো সম্মান ছিল না আবার আধুনিক সভ্যতার কথাও যদি স্মরণ করি যে আধুনিক সভ্যতায় এখন মা বাবার প্রতি তাদের বিশেষ করে পাশ্চাত্যের পরিবেশের কথা যদি আমরা স্মরণ করি মা বাবাকে আশ্রয় নিতে হয় আশ্রম কেন্দ্রে বৃদ্ধাশ্রম জি বয়স হয়ে গেলে সন্তানদের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 যে ইসলাম আসলে কিভাবে নারীকে অধিকার দিয়েছে নারীর মর্যাদা যথাযথভাবে দিয়েছে ইসলাম সেই বহু দিক থেকে তার মধ্যে একটা দিক নারীকে মা হিসাবে উদার করেছে এবং মায়ের জন্য সর্বোচ্চ আল্লাহ হাত আলার পরেই সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে নারীকে মা হিসাবে যেটা আধুনিক বর্তমান আধুনিক সভ্যতায় সভ্য পরিবেশের কথা যদি আমরা স্মরণ করি আশ্চর্য লাগে কিভাবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে এমন এক আশ্রয় কেন্দ্রে ফেলে আসা হয় সেখানে সন্তানদের কোনো দেখাশোনা সন্তানদের কোনো খোঁজখবরের দায়িত্ব থাকে না অথচ তারাই আজকে দাবি করে নারীদের অধিকারের কথা তারাই নারীদের সভ্যতার কথা দাবি করে এবং নারীদের অধিকার মর্যাদা নাকি তারাই আজকে দিচ্ছে আশ্চর্যের বিষয় মা একটা মা হওয়া সত্ত্বেও এই পর্যায়ে ফেলে রাখে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের রব তিনি আমাদের মাহবুদ হিসাবে তার অধিকার দেওয়ার পরেই ইসলামে অধিকার দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মা বাবার অধিকার এই জন্য দুই দিক থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন একদিক থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের হক আদা করার পরেই পিতামাতার হক আদা করার জন্য বিষয়টিকে স্থান দিয়েছেন অপর দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ যেটি সেটি হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তা আল্লাহর সাথে অংশে স্থাপন করা শির্ক জি শির্ক এই শির্কের অপরাধের পরেই স্থান দিয়েছেন আবার পিতামাতার সাথে অবাধ্য হওয়া বা পিতামাতার প্রতি দুর্ব্যবহার করা সেই অপরাধটিকেও স্থান দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে অপরাধে লিপ্ত হওয়ার পরেই পিতামাতার সাথে এই অপরাধে লিপ্ত হওয়া আজকে সেই আধুনিক সভ্যতার সভ্য ব্যক্তিরা তারা পিতামাতার সাথে এই অপব্যবহারই করছে এই দুর্ব্যবহারই করছে এরপরেও তারা দাবি করে যে তারাই নাকি আজকে নারীদের মর্যাদা দিচ্ছে তারা নাকি আজকে নারীদের অধিকার দিচ্ছে আমরা তাদের সবাইকে জানাতে চাই আসুন ইসলাম এমন একটি জীবন আদর্শ যেখানে নারীদেরকে দেওয়া হয়েছে তাদের পূর্ণ অধিকার বিশেষ করে মা হিসাবে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে তাই মা মায়ের সাথে ভালো আচরণ মায়ের সাথে সদ্ব্যবহার এর বহু ধরনের বিষয় রয়েছে যেগুলি আমরা হয়তো অনেকেই জানি যেমন মা মায়ের সাথে সদ্ব্যবহারের কারণে পৃথিবীতে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে বরকত দেন এবং পৃথিবীতে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার ইমানের একটা পরিপূর্ণতার দিকও হলো মায়ের সাথে সদ্ব্যবহার করা কারণ মায়ের সাথে যদি কেউ ভালো আচরণ না করে তার ইমানও সেক্ষেত্রে কখনো পরিপূর্ণ হতে পারে না ঠিক একইভাবে যদি আমরা আখেরাতেও জান্নাত পেতে চাই এইভাবে যে শেখ শহীদুল্লাহ সাহেব যে আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা ইমানটা কমপ্লিট হয় না আমরা এই দিক থেকে বলছি কারণ ইমান মানে তো তিনটি জিনিসের সমন্বয় একটি হলো বিশ্বাস আরেকটি হলো বিশ্বাসের প্রকাশ আরেকটি হলো নিজের কাজে তার বাস্তবায়ন তো আল্লাহ সুফানের প্রতি বিশ্বাস করলে এবং এই বিশ্বাসের স্বীকৃতি দিলে কাজে তা প্রমাণ করতে হবে আর কাজের প্রমাণের বাস্তবতায় যেমন আল্লাহ সুফহানতলা ছাড়া আর কাউকে ডাকবো না ইবাদত কেবল আল্লাহ সুফহানি করবো ইয়া কান আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইবাদত কেবল রব্বুল আলমিনের সাহায্য চাইব কেবল রব্বুল আলমিনের কাছে ঠিক আল্লাহর ইবাদত করার পরপরই মা আর বাবার সাথেও ভালো ব্যবহার করতে হবে যে এই বিষয়টাই যেমন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ যখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহনু জিজ্ঞাসা করলেন আই আইউদ্দাম বে আদম কোন অপরাধটি সবচেয়ে বড় পৃথিবীতে তিনি বললেন যে আন্তজা আলালিল্লাহি নিদ্দা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার তুমি একটা সমকক্ষ দাঁড় করে দেবে সমকক্ষ তৈরি করে ফেলবে নাহদুবিল্লাহ এটা হলো সবচেয়ে পৃথিবীতে জঘন্যতম অপরাধ যার চেয়ে কোনো আর বড় অপরাধ নেই এরপরেই সবচেয়ে যেটা বড় অপরাধ জিজ্ঞাসা করলেন সোম্মা অতঃপর কোন অপরাধটি বললেন আংতা ওকাওয়ালিদাইক যে তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে না পিতামাতার প্রতি সদাচরণ করবে না তাদের সাথে ভালোভাবে কথা বলবে না তাদের ভালোভাবে দেখাশোনা করবে না এটা হলো একটা দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে পৃথিবীর বুকে বড় অপরাধ তাই আমরা যদি সব বিষয়গুলি লক্ষ্য করি দেখা যায় যে আমরা আখেরাতে যদি জান্নাতও পেতে চাই যেমন একটি হাদিসও স্পষ্টভাবে এসেছে সহি সনদে নাসাইর সেই সহি সনদে হাদিসটি এসেছে এক সাহাবি তিনি বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম জিহাদ ফিসাবিল্লাহ হল খুব বড় ফজিলতের কাজ জান্নাত পাওয়ার একটা কাজ আমি সেই জেহাদ ফিসাবিল্লা যেতে চাই আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন তোমার মা কি জীবিত রয়েছে বললেন যে হা হ্যাঁ। রাসুসাল্লাম বললেন যে এল জিম হা বললেন তুমি তোমার মায়ের দেখাশোনায় সেখানে রত থাকো তার সাথে সদ্ব্যবহারেই তোমার সবচেয়ে বড় দায়িত্ব জেহাদে যাওয়ার চেয়ে তোমার এটা বড় দায়িত্ব যতদিন তোমার মা জীবিত রয়েছে কারণ তার পদতলেই রয়েছে জান্নাত জি অতএব জি সুতরাং এ হাদিসও আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আখেরাতে যদি আমরা সেই বিশাল জীবনে জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই এর একটা বড় ধরনের মাধ্যম হলো বা বড় ধরনের একটা দায়িত্ব আমাদের পালন করতে হবে সেটাই হলো মায়ের সাথে ধন্যবাদ শেখ শহীদুল্লাহ খান সাহেব সুপ্রিয় দর্শক আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে কে না সম্পদ চাই কে না ধনী হতে চাই কিন্তু বন্ধু জানেন নিজের শিক্ষা নিজের উত্তরাধিকার সম্পত্তি অথবা নিজের ব্যবসা বাণিজ্য নিজের কোনো যোগ্যতা দিয়ে কেউ পৃথিবীতে সমৃদ্ধ ধনবান হতে পারে না যদি না আল্লাহ সুবাহ ব্যক্তির জন্যে ধনাঢ্যতাকে অনুমোদন না করেন অ্যালটেড যদি না হয় মহান আল্লাহ সুবাহর পক্ষ থেকে জেনে রাখবেন রব্বুল আলমিনের পক্ষ থেকে ধন এবং সম্পদ দুই কারণে মানুষ পায় কেউ হয় পরীক্ষার জন্যে কেউ লাভ করে ধন সম্পদ পরীক্ষার জন্য আর যে পরীক্ষার জন্য ধন সম্পদ লাভ করে সে বিজয়ী হতে পারে না কিন্তু আরেকজন নিয়ামত হিসেবে লাভ করে নিয়ামত হিসেবে যে ধন সম্পদ লাভ করে তার সব জায়গায় পুরস্কার সব জায়গায় সফলতা কিন্তু বন্ধু ধনসম্পদ নেয়ামত হিসেবে আপনার কাছে ধরা দেবে আর আপনার জন্য রব্বুল আলমিন ধনাঢ্যতা দারিদ্রমুক্ত ধনাঢ্য জীবন যদি অনুমোদন করতে চান তাহলে কি করতে হবে হ্যাঁ ওখানে কিন্তু মায়ের সাথে ভালোবাসা মায়ের সাথে বন্ধুগণ আমরা এই প্রসঙ্গটা জানতে চাই শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আপনি একটু বলবেন কি যে মানুষ ধনী হতে চায় কেউই ফকির থাকতে চায় না কিন্তু ধনী হওয়ার জন্য এটা কিন্তু সতত প্রমাণিত আমাদের সমাজেও যে সকল ছেলে মেয়েরা মায়ের সাথে ভালো ব্যবহার করছে যে সকল ছেলে মেয়েদের মা তাদের উপরে সন্তুষ্ট ও কিন্তু ফকির থাকে না কোনো না কোনো পর্যায়ে ধনী হয়ে যায় হ্যাঁ এই প্রসঙ্গে একটু হাদিস দিয়ে আমাদের দর্শকদের একটু ধন্য করবেন মানুষ যদি তার পিতামাতাকে মূল্যায়ন করে তাহলে তার ইহকাল পরকালে করলেন নিশ্চিত এ মর্মে আব্দুল ইবনে উমর রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ইন্নাল কিদবা ইউনকেসুর রিজকা নিশ্চয় মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয় দারিদ্রতা বানায় মানুষকে দরিদ্র করে দেয় তিনি পরের বাক্যে বলেন অবিরুল ওয়ালেদায়ন ইয়াজিদু ফিল ওমর পিতামাতাকে মূল্যায়ন করলে বয়স বৃদ্ধি হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ অল্প বয়সে সে এবাদত করে নিতে পারে অল্প বয়সে সে মানে বয়সে বরকত এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করতে এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করতে পারে তারপর আল্লাহ বলছেন যে দোয়াইরদুল কাদর আর জিকির আজকার তাসবি তাহলিল দিয়ে মানুষের তাকদিরের পরিবর্তন ঘটে তা আমরা হাদিসটি সহি নাসরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ হাদিসটিকে বিশুদ্ধ বলেন আপনার তারগিব তারহিব তো অত্র হাদিসে আল্লাহ রসুল যে কথাটা আমাদেরকে বলেছেন সাল্লাহ আলি সাল্লাম সেটা হচ্ছে পিতা মাতাকে মূল্যায়ন করলে মানুষের বয়স মানে বয়সে বরকত হয় বয়সে বরকত বরকত বরকত হয় অন্য এক বৈঠকে আলি বলেন যে তিনটি ফেরত দেওয়া হয় না তার একটি হচ্ছে যে দাওয়াতুল মজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আর আরেকটি দোয়া হচ্ছে দাওয়াতুল ওয়ালেদাইন মা বাবার দোয়া পিতামাতার দোয়া যদি আমরা মা বাবাকে মূল্যায়ন করি তাহলেই পিতামাতা আমাদের দোয়া দিবেন আর তারা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হন তাহলে তো আমাদেরকে দোয়া দিবেন না বরং আরও আমাদের ক্ষতি হয়ে যাবে তো আমরা পিতামাতাকে মূল্যায়ন করেই কল্যাণ পেতে পারি কেননা তারা যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ ফেরত দিবেন না আমার মনে হয় আপনার কথার সাথে আমি সুপ্রিয় দর্শক শ্রোতাদের একটি ইনফরমেশন দিতে চাই আসলে হ্যাঁ। মা বাবা যদি দোয়া করে মা বাবা যদি দোয়া করে তাহলে এই দোয়াটাই সন্তানের জন্য রব্বুল আলমিন কবুল করেন আর সন্তান মুফত অনেক মর্যাদা পায় যেমন ধরুন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি নিখিল সৃষ্টিতে আল্লাহ সুফানাহ তালার সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কারো কোনো একটা নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মর্যাদার এই সর্বোচ্চ আসনে পৌঁছেছেন নিজের যোগ্যতায় বটে তবে নিজে চেষ্টা করেন তবে ওনার জন্য দোয়া করেছেন তার পূর্বপুরুষ যেমন ইব্রাহিম আলী ইসালাম এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভালো কাজ ছিল কাবাগর পুনর্নির্মাণ করা রসুল সাহসামের জন্ম নেয়ার হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসালাম কাবাগর পুনর্নির্মাণ করে তার পুত্র ইসমাইল আলী ইসালামকে নিয়ে দোয়া করছেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাক উল আলিম হ্যাঁ আমার রব আমাদের রব আমাদের পক্ষ থেকে ভালো কাজটা কবুল করে নাও রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন এলাকা উম্মাতাম আমাদের দুইজনকে তোমার কাছে আত্মসমর্পণকারী এবং আমাদের সন্তানদের মধ্যে আত্মসমর্পণকারী উম্মত কবুল করেন তারপরে দোয়া করছেন মোহাম্মদুর রসুল্লাহামের জন্য তিনি জন্ম নেওয়ার কয়েক হাজার বছর আগে রব্বানা ওয়াবা ইয়াতলু আলাইহিম কিতাবা ওয়াল দেখুন না বন্ধু আমরা কে না জানি এটা কিন্তু আপনার আমার নাতি পতি সারাটা পৃথিবী ভালো সন্তানে ভরে উঠবে নিজের মা বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে আব্বা ডাকে অন্য কাউকে আম্মা ডাকে এবং অন্য কাউকে বাবা মার মতো সেবা করতে যায় নিজের মা বাবাকে ছেড়ে ফেলে দিয়ে নিজের মা বাবার খবর না নিয়ে আমার শেখ ইউসুফ সাহেব আপনি কি ব্যাপারে আর একটু সতর্ক করবেন আমাদের সবাইকে আসলে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাদের সেবা যত্ন করা এটা শুধু বা জীবনের কল্যাণ এবং সাফল্য বয়ে আনে না এটা আমাদের জাগতিক জীবনের কল্যাণ ও নিশ্চিত করে ধন্যবাদ আমার মনে হয় সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমরা কেউই হাজার বছর বেঁচে থাকবো না আমাদের সবাইকে নির্দিষ্ট সময় পর অবশ্যই অনন্তের যাত্রায় মৃত্যুর পেয়ালা পান করে আমাদের বিদায় নিতেই হবে কিন্তু পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও এই পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকা যায় কেবল উত্তম সন্তান হয়ে অথবা উত্তম মা বাবা হয়ে সুপ্রিয় দর্শক আসুন না আমরা এই পৃথিবীতে নিজেরা নিজেরা মৃত্যুর পরেও অনেক বছর বেঁচে থাকব আর হা কবরে ঘুমিয়েও নিশ্চিত দোয়া পাব উত্তম সন্তান আমাদের মধ্য থেকে হওয়ার মাধ্যমে অথবা আমরা নিজেরা উত্তম সন্তান হয়ে রব্বুল আলমিন আমাদের সকলকে আদর্শ মা বাবা এবং আদর্শ সন্তান হিসেবে কবুল করুন আপনাদের সবাইকে মুবারকবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركاته উদ্যোগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সোনা তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউট road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই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 কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়